খাব্বাব রজিল্লাহ তাল্লাহ্ন বলেন আমি নবী সাল্লাহ সাল্লামের নিকট হাজির হলাম তখন তিনি তার নিজের চাদরকে বালিশ বানিয়ে কাবাগৃহের ছায়া বিশ্রাম গ্রহণ করছিলেন আমরা মুশ্রিকদের পক্ষ হতে কঠিন নির্যাতন ভোগ করছিলাম তাই আমি বললাম আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না তখন তিনি উঠে বসলেন এবং তার চেহারা লাল হয়ে গেল তিনি বললেন তোমাদের পূর্বের ইমানদারদের মধ্যে কারো কারো শরীরের হার পর্যন্ত তামাম গোস্ত ও শিরা উপসরেগুলি লোহার চিরুনি দিয়ে আঁচড়ে বের করে ফেলা হতো কিন্তু এসব নির্যাতনও তাদেরকে দিন হতে বিমুখ করতে পারত না তাদের মধ্যে কারো মাথার মাঝখানে করাত রেখে তাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো কিন্তু এই নির্যাতনও তাদেরকে তাদের দিন হতে ফেরাতে পারত না আল্লাহর কসম আল্লাহ তালা অবশ্যই দিনকে পরিপূর্ণ করবেন ফলে একজন উষ্ট্রারোহী সানা হতে হাজারা মাউত পর্যন্ত একাই সফর করবে আল্লাহ ছাড়া অন্য কাউকে সে ভয় করবে না রাবি রহমতুল্লা আলহী আরও বেশি বর্ণনা করেন এবং তার মেষপালের উপর নেকড়ে বাঘের আক্রমণ ছাড়া অন্য কোনো ভয় সে করবে না